সালামাহ রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন একবার আসলাম গোত্রের কিছু লোক বাজারের নিকটে প্রতিযোগিতামূলক তীর নিক্ষেপের চর্চা করছিল এমন সময় নবী সাল্লাহ আলাইসাল্লাম বের হলেন এবং তাদেরকে দেখে বললেন হে ইসমাইল আলাহিসাল্লামের বংশধর তোমরা তীর নিক্ষেপ করো কেননা তোমাদের পিতাও তীর নিক্ষেপে অভিজ্ঞ ছিলেন এবং আমি তোমাদের অমুক দলের পক্ষে রয়েছি তখন একটি পক্ষ তাদের হাত গুটিয়ে নিল বর্ণনাকারী বললেন নবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন তোমাদের কি হলো তারা বলল আপনি অমুক পক্ষে থাকলে আমরা কি করে তীর নিক্ষেপ করতে পারি নাবি সাল্লাহ আলাইসাল্লাম বললেন তোমরা তীর নিক্ষেপ করো আমি তোমাদের উভয় দলের সাথেই আছি